আবু হুরাইরা রদিল্লাহ তালাহ হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম একদা ফজরের সালাতের সময় বিলাল রদিল্লাহ তালাহকে জিজ্ঞেস করলেন হে বিলাল ইসলাম গ্রহণের পর সর্বাধিক সন্তুষ্টি ব্যঞ্জক যে আমল তুমি করেছ তার কথা আমার নিকট ব্যক্ত করো কেননা জান্নাতে মিরাজের রাতে আমি আমার সামনে তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি বিলাল রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমার নিকট এর চেয়ে অধিক সন্তুষ্টি ব্যঞ্জক হয় এমন কিছু তো আমি করিনি দিন রাতের যে কোনো প্রহরে আমি তাহারাত ও পবিত্রতা অর্জন করেছি তখনই সে তাহারাত দ্বারা সলাৎ আদায় করেছি যে পরিমাণ সলাৎ আদায় করা আমার তাকদিরে লেখা ছিল